السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين

সেই কাহিনী আপনাদের সামনে সই বুখারি মুসলিমের হাদিসের আলোকে তুলে ধরেছি মুসা আলি ইসালাতুসাল্লামকেও পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে ঠিক একইভাবে আমরা যদি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামের জীবনের কাহিনীও শুনি দেখা যায় যেই মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম মুসা আলি হিসালাতুয়াসাল্লামের মৃত্যুর কাহিনী বর্ণনা করলেন ঠিক একইভাবে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকেও সে কাহিনীর মতোই কাহিনী ঘটাতে হয়েছে তাকেও একই ডাকে সাড়া দিতে হয়েছে বিভিন্ন বর্ণনার সহি বর্ণনার আলোকে পাওয়া যায় প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম সফর মাসের শেষের দিকে তিনি এগারোতম হিজড়ির সফর মাসের শেষের দিকে তিনি অসুস্থ হয়ে গেলেন এই অসুস্থতায় প্রায় ১৩ থেকে ১৪ দিন তিনি অসুস্থ ছিলেন সেই অসুস্থতা দীর্ঘ পর্যায়ক্রমে বৃদ্ধি হতে হতে পৃথিবীর বুক থেকে চিরতরে তিনি বিদায় নিয়ে চলে গেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম মালাকুল মাউদ যেমন মুসা আলাই কাছে আল্লাহ সুবাহানহতালার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসলেন আপনি যদি ইচ্ছা করেন এই গরুর গায়ে হাত রেখে আপনার হাতের নিচে যতগুলি পশম হবে তত বছর আপনি জীবিত থাকতে পারবেন আরও এরপরে বিদায় নিতে হবে অথবা এখন এই ইচ্ছা করলে আপনি বিদায় নিতে পারেন মুসা আলহি সালাতুসালাম সেই প্রস্তাবে গ্রহণ করে নিয়েছিলেন যে যদি যেতেই হয় তাহলে আর দেরি কেন এখনই চলে যাব সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে একটি বিষয় আমরা একটু স্মরণ করে দেব তা হল সাধারণ মানুষ আর নবী রাসুলদের মৃত্যুবরণের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে তা হলো সাধারণ মানুষকে তার মৃত্যুর সময় এ ধরনের কোনো অপশন দেওয়া হয় না যে তুমি যেতে চাও না থাকতে চাও কিন্তু নবী রাসুলদের ক্ষেত্রে তাদের মৃত্যু মুহূর্তে এ ধরনের তাদেরকে সুযোগ দেওয়া হয় যদি তিনি যেতে চান তাহলে তিনি বিদায় নেবেন আবার যদি তিনি কিছুদিন থাকতে চান তাহলে থাকার সুযোগও নিতে পারেন এটি হচ্ছে শুধু নবী রাসুলদের জন্য বিশেষ বৈশিষ্ট্য এবং সাধারণ মানুষের চেয়ে বিশেষ এটি পার্থক্য তো মুসা আলাইসাল্লাতুসাল্লামকেও সে ধরনের এখতিয়ার দেওয়া হলো তিনি বেছে নিলেন যে না কিছুদিন থাকার পরেও যদি যেতেই হয় তাহলে আর আমি থাকবো কেন এখনই চলে যাব আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনিও যখন অসুস্থ হলেন সফর মাসের পরেই রবিউল আউ্য়াল মাস এই রবিউল আউ্য়াল মাসে মৃত্যুর পাঁচ দিন পূর্বে বা ছয় দিন পূর্বে দিনটি ছিল বুধবার তিনি মসজিদে নবাবীর মেম্বারে গিয়ে বসলেন অসুস্থতার মধ্য দিয়েও বসার পরে সকল সাহাবিদের সামনে তিনি বর্ণনা করলেন বললেন জেনে রাখো ইন্নাল্লাহা ইন্নাল্লাহা খাইয়ারা আল্লাহ সুবাহানহতালা তার এক বান্দাকে এ ধরনের সুযোগ দিয়েছেন যে তুমি দুনিয়ার মাঝে আরও থাকতে চাও না তুমি আল্লাহর কাছে যেতে চাও ফখতারা আবজন ইলা ইন্দাল্লাহ আও ইলামা ইন্দাল্লাহ তখন সেই বান্দা তিনি বেছে নিলেন যে তিনি আর দুনিয়াতে থাকতে চান না তিনি আল্লাহর কাছে যেতে চান নবী সাল্লাহ আলী হুসাল্লাম সকলের সামনে যখন এই কথাটি বললেন তার বক্তব্যে হৃদয়স্পর্শী হৃদয়স্পর্শী বক্তব্যে সাহাবিরা শুনে বিভিন্নজন বিভিন্ন রকমের অনুভব করছিলেন কিন্তু আবু বকর রদি আল্লাহ তালা আনহু তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন আবু বকর রদি আল্লাহ আনহু এ কথা শুনে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন সাহাবি আবু সাঈদ খুদরি রাজি আল্লাহ আনহু এবং আরও কেউ কেউ জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার আপনার কান্নার কারণ কি কেন কান্না করছেন আপনি আবু বকর রাজিয়াল্লাহ বললেন তোমরা বোঝনি নবী সাল্লাহ আলী হোসাল্লাম কি বললেন তিনি বললেন যে আল্লাহ এক ব্যক্তিকে এই স্বাধীনতা দিয়েছেন তিনি ইচ্ছা করলে কিছুদিন দুনিয়াতে থাকতে পারেন আবার ইচ্ছা করলে তিনি আল্লাহর দিকে পাড়ি জমাতে পারেন তবে তিনি আল্লাহর কাছে পাড়ি জমানোটাকেই বেছে নিয়েছেন তোমরা বুঝতে পারো নি এ কথা দিয়ে এ কথার অর্থ তো হচ্ছে এই যে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি আর পৃথিবীতে থাকছেন না তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে যাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আউ বকরদিয়াল্লাহু যখন এভাবে বললেন বিষয়টি তাদেরকে খোলে সকলেই যেন সকলের মন যেন ভেঙে গেল যে নবী সাল্লাহ আলী হুসাল্লাম আমাদের থেকে তিনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন তিনি আর থাকবেন না পৃথিবীতে আমরা আর তাকে পাব না সকলেই যেন অভিভাবক হারা হয়ে যাব আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম এই বক্তব্য যখন দিলেন সাহাবিদের মাঝে মসজিদে নবাবির মেম্বারে বসে এ বক্তব্যের পাঁচ থেকে ছয় দিন পরেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সেই বিদায় নেওয়ার দিনটি ছিল সোমবার বারোই রবিউল ওয়াল এগারো হিজড়ি সকাল আট থেকে নয়টার দিকে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি চিরতরে পৃথিবী থেকে বিদায় নিলেন শেষ মুহূর্তে তিনি তার মুখ দিয়ে কথাটি উচ্চারণ করছিলেন কিন্তু আওয়াজ বের হচ্ছিল না আয়সা রদি আনহা বললেন তিনি বলছিলেন আল্লাহ হুম্মা ইলার রফিক ইল আলা হে আল্লাহ আমি আমার সেই মহান বন্ধুর দিকে ফিরে যেতে চাচ্ছি যাচ্ছি এ বলেই নবী সাল্লাহ আলী হুসাল্লাম তিনিও পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের একটু শিক্ষা নেওয়া দরকার যেই নবী তিনি হলেন পৃথিবীর মাঝে সকল মানুষের মাঝে আল্লাহ সুবাহানহতালা তাকে বহুদিক দিয়ে মর্যাদা দিয়েছেন বহুদিক দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছেন জ্ঞান বুদ্ধির দিক থেকে চিন্তা শক্তির দিক থেকে সুস্থতার দিক থেকে সৌন্দর্যের দিক থেকে উত্তম আদর্শের দিক থেকে সকল দিক থেকে আল্লাহ সুবাহানহতালা যাকে এত সব বৈশিষ্ট্য দান করেছেন সেই ব্যক্তিকেও যদি এ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হয় তাহলে আপনি আমি কে আমাদের ক্ষমতা কত দিন আমাদের দাপট কত দিন আমাদের অর্থ কত দিন আমাদের শক্তি কত দিন আপনাকে আমাকেও সময় যখন ঘনিয়ে আসবে এ পৃথিবী থেকে অবশ্যই বিদায় নিতেই হবে এর বিকল্প কোনো পথ নেই আপনি কোন জায়গায় গিয়ে আশ্রয় নেবেন আল্লাহ সুবাহানা হাতালা বলছেন ওয়ালাউ খুংতুম ফি বুরুজিম মুসাইয়াদা ইউদরিকুমুল মাউত তোমরা যদি সেই সুদূর সুউচ্চ অট্টালিকা গিয়েও সেখানে আশ্রয় নিয়ে মৃত্যু থেকে দূরে সরে থাকতে চাও জেনে রাখো সেখানে গিয়েও তোমাকে মৃত্যু গ্রাস করবে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই এটাই একটি সাধারণ নিয়ম এজন্য আল্লাহ সুবহানাহ তাআলা বলেন মৌত প্রতিটি আত্মা প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে চলে গেছেন আদম আলী হিসালাতুয়াসাল্লাম মানুষের পিতা আদি পিতা যিনি আদম আলি সালাতুসাল্লাম তিনি চলে গেছেন পৃথিবীর বুকে যিনি প্রথম রাসুল নোহ আলি সালাতুয়াসাল্লাম তিনিও চলে গেছেন পৃথিবীর বুকে যিনি মুসলিম জাতির পিতা মুসলিম জাতির পিতা হলেন ইব্রাহিম আলী হিসালাতুসালাম মুসলিম সমাজের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাই সালাতুসালাম যার বংশধর থেকে ইব্রাহিম আলাই সালাতুসালাম এর ছেলে ইসমাইল এবং ইসহাক ইসহাকের ছেলে ইয়াকুব ইয়াকুবের ছেলে ইউসুফ এভাবে ধারাবাহিক ইব্রাহিম আলাই সালাতুসালামের বংশধর থেকে নবী রাসুলগণ এসেছেন এত সত্ত্বেও সেই ইব্রাহিম আলাইহি সালাতামকেও এ পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে চলে গেছেন এই পৃথিবী থেকে সে সকল নবীগণ গেছেন মুসা আলিহি সালাতাম তেমনইভাবে যাবেন ঈসা আলি সালাতাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম সুতরাং সে পথের পথিক আমরা সকলেই সেই পথের পথিক আমরা সকলেই আজকে দুনিয়ার জীবন সুখ শান্তিতে থাকার জন্য আমরা বহু ধরনের পাথেয় সংগ্রহ করছি আপনি কি একটু চিন্তা করেছেন আপনার সেই পরকালের জীবন সুখ শান্তির জন্য কি পাথেয় আপনি সংগ্রহ করলেন পরকালের জীবনের পাথেয় তো কিছুই আমরা করতে পারিনি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন সাহাবাই কেরামকিরদেরকে তিনি বললেন জেনে রাখো মানুষ অন্যের জন্য সম্পদ সংগ্রহে আজকে সব সময় ব্যস্ত অন্যের জন্য সম্পদ সংগ্রহ করতে মানুষ সব সময় ব্যস্ত সাহাবাই কেরামগণ বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এটা কেমন কথা মানুষ তো অন্যের জন্য সম্পদ সংগ্রহে ব্যস্ত নয় মানুষ সবাই নিজের সম্পদ সংগ্রহ করতে ব্যস্ত রাসুল সাল্লাহ সাল্লাম বললেন জেনে রাখো মানুষ যখন মারা যায় মারা গেলে মৃত্যুর সময় সেই মানুষের সাথে বা মানুষের পেছনে তিনটি জিনিস তার অনুগামী হয়ে চলে একটি হলো সে ব্যক্তির সম্পদ অপরটি হলো সে ব্যক্তির জনবল তৃতীয়টি হচ্ছে সে ব্যক্তির কর্ম আমল কিন্তু এই মানুষকে যখন দাফন করা হয় দাফন করার সময় তার জনবল তার সাথে আর কেউ যায় না সকলেই ফিরে চলে আসে দাফন করার সময় তার মাল সম্পদ কবরে কিছুই দেওয়া হয় না সব সম্পদ তার পরে থাকে কিন্তু যায় শুধু তার সাথে তার যা আমল ছিল সেটাই রাসুল সাল্লাম ইসলাম বললেন দেখো এই দাফন করার সময় বা মারা গেলে সে তার জীবিত অবস্থায় যত সম্পদ উপার্জন করেছে এ সম্পদগুলি তার জন্য কিছুই যাবে না শুধু তার জন্য অতটুকুই যাবে তার জীবদ্দশায় সে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে যা ব্যয় করেছে সম্পদ থেকে সেটুকুই শুধু সে পাবে আর যত সম্পদ সে সঞ্চিত করে রেখেছে গচ্ছিত করে রেখেছে সংরক্ষিত করে রেখেছে মৃত্যুর পরেই তার উত্তরাধিকার যারা ওয়ারিস যারা তারা এই সম্পদ নিয়ে কারাকারি মারামারি শুরু করবে বরং সেই ওয়ারিসরা এই সম্পদশালীর জন্য অপেক্ষা করছে কখন এই সম্পদশালী পৃথিবী থেকে বিদায় নেবে আর ওয়ারিসেরা সেই সম্পদ তারা ভাগবাট্রা করে নিয়ে ভোগ করতে পারবে রাসুল সাল্লাম বললেন দেখো অবস্থাটা তাই তোমরা বলছো যে মানুষ সব নিজের সম্পদের জন্যই ব্যস্ত আসলেই নয় মানুষ অন্যের জন্য সম্পদ সংগ্রহে আজকে ব্যস্ত কারণ আপনি যে সম্পদ সংগ্রহ করছেন আল্লাহর পথে ব্যয় করছেন না দিনের পথে ব্যয় করছেন না এই সম্পদ প্রকৃতপক্ষে আপনার জন্য নয় আপনার মৃত্যুর সাথে সাথে আপনার ওয়ারিস যারা তারা এই সম্পদ নিয়ে শুরু করবে মারামারি কাটাকাটি কে কতটুকু নিতে পারবে এই হবে তাদের সম্পদ গ্রহণে প্রতিযোগিতা আপনাকে সম্পদহীন অবস্থায় ওই সেই মাটির গর্ত্রে সে কবরে আপনাকে দাফন করে রাখা আসা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং একজন মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত আপনাকে অবশ্যই পৃথিবী থেকে বিদায় নিতেই হবে বিদায় যেহেতু নিতেই হবে পার্থিব জীবনে অস্থায়ী কয়েক দিনের জন্য আপনি সুখ শান্তিতে থাকার জন্য কত পাথেও সংগ্রহ করছেন কত অর্থ সংগ্রহ করছেন আরও কত কিছু আপনার আবাসস্থল সুন্দর করার চেষ্টা করছেন আপনার খাওয়া দাওয়া সুন্দর করার চেষ্টা করছেন আপনার জামা পোশাক সুন্দর করার চেষ্টা করছেন আপনার সাজগোজ করার সুন্দর করার চেষ্টা করছেন কিন্তু সেই বিশাল সীমাহীন যার কোনো সীমা নেই সেই আখেরাতের বিশাল জীবনের জন্য আপনি কতটুকু পাথেয় সংগ্রহ করেছেন সেখানে আপনি সুন্দর আবাসস্থল পাবেন এজন্য আপনি কতটুকু কাজ করেছেন সেখানে আপনি সুন্দর আরাম আয়েসের খাওয়া দাওয়া পাবেন এজন্য কতটুকু আপনি কাজ করলেন সেখানে আপনি সুন্দর বেশভূষণ পাবেন পোশাক পরিচ্ছেদ পাবেন এজন্য আপনি কতটুকু কাজ করেছেন একজন বিবেকবান মুসলিম সে চিন্তা করবে মৃত্যুর পরে তার কি উপকারে আসে এটাই প্রকৃতপক্ষে একজন বিবেকবান মুসলিম চিন্তা করবে সে পথেই সে অগ্রসর হওয়ার চেষ্টা করবে আর যে সেই মৃত্যুর কথা ভুলে গিয়ে মৃত্যুর পরবর্তী জীবনের কথা ভুলে গিয়ে পার্থিব জীবন এর মোহ মমতায় লোভ লালসায় নিজের জীবনকে মগ্ন করে রাখবে সে আসলেই প্রকৃতপক্ষে বিবেকবান নয় বুদ্ধিমান নয় চালাক নয় আজকে আমাদের সমাজে পরিভাষাগুলিও যেন বিপরীত হয়ে গেছে উল্টে গেছে ভিন্ন হয়ে গেছে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি যদি কাউকে একটু ধোকা দিতে পারে কাউকে মিথ্যা বলে কিছু আদায় করতে পারে কারোর সাথে কিছু প্রতারণা করে কিছু অর্জন করতে পারে আমরা মনে করি এবং বলেও ফেলি যে এই লোকটা নাকি খুব চালাক আল্লাহ আকবার কি আমাদের আমরাও কোন পর্যায়ে চলে গেছি একজন মিথ্যা বলে কিছু নিতে পারে ধোকা দিয়ে কিছু অর্জন করতে পারে কাউকে কারো অধিকার নষ্ট করে কিছু উপার্জন করতে পারে আমরা তাকে বলি সে খুব চালাক মানুষ বুদ্ধিমান মানুষ আসলে কখনো সে চালাক নয় বুদ্ধিমান নয় কারণ সে দুনিয়ার জীবনে হয়তো অন্যায় অসৎ উপায় অবলম্বন করে কিছু পয়সা রোজগার করল কিন্তু প্রকৃতপক্ষে এই অসৎ উপায় অবলম্বন করে সম্পদ উপার্জন করার মাধ্যমে সে তো জাহান নামের স্থানকে সে নিশ্চিত করে নিল পরপারের জীবনটাকে সে আরও জটিল করে নিল পরপারের জীবনে সে আরও নিজের অশান্তির পরিবেশকে সে যেন সংগ্রহ করে নিল অতএব সে কীভাবে চালাক হতে পারে সে কিভাবে চতুর হতে পারে সে কিভাবে বুদ্ধিমান হতে পারে সে কখনো বুদ্ধিমান নয় সে সবচেয়ে বড় বোকা সে সবচেয়ে বড় গাফেল সে সবচেয়ে বড় বিবেকহীন সবচেয়ে বড় চালাক হলো সেই বুদ্ধিমান হলো সেই যে দুদিনের জীবনে একটু কষ্ট হলেও সেই সীমাহীন আখেরাতের জন্য সে তার পথকে সুন্দর করে রাখবে তার সেখানে শান্তির স্থানকে সে সুন্দর করে তৈরি করার চেষ্টা করবে সেই তো হচ্ছে প্রকৃত পক্ষে বুদ্ধিমান মানুষ সেই চালাক মানুষ সে বিবেকবান মানুষ সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের জীবনটাকে সেভাবে সুন্দর করার চেষ্টা করি আমরা যেন আমাদের জীবনের চলতে ফিরতে মানুষের বিভিন্ন অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন সত্যিকারই বুদ্ধিমান হতে পারি সত্যিকারী বিবেকবান হতে পারি সত্যিকারী আমরা চালাক হতে পারি চতুর হতে পারি সে চেষ্টাই আমরা করব আর এই জন্য আপনাকে মনে রাখতে হবে সব সময় আপনাকে এ পৃথিবী থেকে একদিন না একদিন বিদায় নিতেই হবে এ কথাটি আপনি যখনই মনে রাখবেন স্মরণ করবেন তখনই আপনার জন্য দুনিয়াতেও ভালো থাকা সম্ভব হবে আখেরাতেও আপনার জন্য ভালো থাকা সম্ভব হবে আর এ কথাকে আপনি যত ভুলে যাবেন তত দুনিয়াতেও আপনি সমস্যায় জড়িয়ে যাবেন আখেরাতের পথও আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে আসুন আজকের এ হাদিসের কাহিনী থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করব পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যারা ছিলেন নবী রাসুল যারা আল্লাহর কাছ থেকে এ ধরনের মর্যাদা ও সুযোগ সুবিধা দুনিয়াতেও পেয়েছেন তারা যেমনইভাবে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন চিরস্থায়ী ছিলেন না বরং আখেরাতের পাথেয় সঞ্চয়ে তারা সবসময় সচ্চার সচেষ্ট ছিলেন আমাদেরকেও সে পথে যেতে হবে আমরাও যেন সেই আখেরাতের পথে চলতে পারি সে পথেই অগ্রসর হতে পারি সেই আলোকে আমাদের জীবনকে সুষ্ঠু সুন্দরভাবে গড়তে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমরা আমাদের জীবনকে যেন আরও আলোকিত আরও সুন্দর করে আমাদের এই জীবনকে গড়তে পারি নিজেরা এবং পরস্পর একে অপরকেও এ ভালো পথে চলার উপদেশ দিয়ে সহযোগিতা দিয়ে আমরা মুসলিম সমাজ যেন সেই কল্যাণের পথেই অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিন আলমিন ওসলাত ওসালাম আলা আবদুল্লাহ ওরসুলহি নবীন মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহবিহি আজমাইন ওমং তবি আহম বি ইহসানিন ইলাইউমদ্দিন والسلام عليكم ورحمة الله وبركاته آه.